যে এই মুশ্রিকগণ হল জাহান নামের অধিবাসী আল্লাহ সুবাহ এখানে যে বিষয়টি স্পষ্ট করে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন তা হল আমরা পূর্বের আয়াতগুলোতে দেখেছি ইমামদার কারা যারা তাদের জান এবং মালকে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে জান্নাতের বিনিময়ে তারা আল্লাহর পথে যুদ্ধ করে মারে এবং মরে এই আয়াতের মাধ্যমে দুনিয়ার অন্য সকল মানুষ থেকে ইমানদারদেরকে আলাদা করে দেওয়া হয়েছে দুনিয়ার মানুষ দুই শ্রেণীতে বিভক্ত হয়ে গেছে এখন যারা তাদের যান এবং মাল আল্লাহর কাছে বিক্রি করেনি জান্নাতের বিনিময়ে এবং আল্লাহর পথে তারা যুদ্ধ করেনি এমন সব লোকেরা যারা দুনিয়ায় রয়ে গেছে তাদের যান এবং মাল আল্লাহর কাছে বিক্রি না করার কারণে তারা ইমানদার হতে পারেনি তারা আল্লাহ কি একমাত্র ইলা হিসেবে না মানার কারণে তারা অন্য যাদেরই হুকুম যাদেরই নিয়ম পদ্ধতি তারা মেনে চলুক এরা হলো মুশ্রিক সেই শ্রেণীগুলো হলো মুশ্রিক শ্রেণী তাদের সাথে ইমানদারদের আর কোন সম্পর্ক নাই এই আয়াতের মাধ্যমে মূলত আল্লাহ দুনিয়ার মানুষকে আকিদার ভিত্তিতে বিভক্ত করে ফেলেছেন যারা তাদের আকিদা এবং আমলের মাধ্যমে প্রত্যেকেই নিজ নিজ অবস্থান পরিষ্কার করে নিয়েছে যারা আল্লাহর প্রতি ইমান এনে আল্লাহর কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করেছে তার দান এবং মাল আল্লাহর কাছে সঁপে দিয়েছে আল্লাহর সন্তুষ্টির জন্যে আল্লাহর দিনের বিজয়ের জন্যে তারা আল্লাহর দিনের বিরোধী শক্তির বিরুদ্ধে তারা সর্বাত্মক যুদ্ধ করে একদল মানুষ আরেক দল মানুষ এর বিপরীত তারা দুনিয়ায় বিভিন্ন ধরনের মত পথের অনুসরণ করে নিজেরা হয়তো কোনো নিজেরা মত তৈরি করে নেয় অথবা পূর্বের তৈরিকৃত কোনো মতের অনুসরণ করে কোনো পথের অনুসরণ করে তারা আল্লাহর এবাদতি না করে অসংখ্য আরো অনেক ইলার এবাদতি করে অনেক সময় সেই ইলাহগুলো তাদের জীবিত অথবা মৃত হয় অনেকে মৃত ইলারও এবাদতি করে কেউ জীবিত ইলারও এবাদতি করে এই সকল লোকেরা সম্পূর্ণ এই ইমানদার থেকে বিপরীত সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে পরস্পরের মধ্যে আর বন্ধুত্ব হতে পারে না সম্পর্ক হতে পারে না এই আয়াত এইখানে স্পষ্ট করে দিয়েছে মক্কা বিজয়ের পরে যখন দলে দলে লোকজন ইসলামে প্রবেশ করছিল তখন এই লোকেরা ইসলাম গ্রহণ করছিল কিন্তু মক্কা বিজয়ের পূর্বে যারা ইমান এনেছিলেন তাদের মতো তাদের ইমান আকিদা তাদের বিশ্বাস চিন্তা চেতনা আমল এইভাবে পরিশুদ্ধ সমানভাবে হয়নি পূর্বে যারা ইমান এনেছিলেন তারা রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের সান্নিধ্যে এবং প্রথম পর্যায়ের যারা সাহাবাদ ছিলেন মুহাজিরিনগণ তাদের সংস্পর্শে থেকে এবং পরবর্তী সময়ে মদিনায় যারা আনসারগণ প্রথম পর্যায়ে ইমান এনেছিলেন তাদের সংস্পর্শে থেকে তারা সকলেই একই পর্যায়ে নিয়ে আসতে পেরেছিলেন তারা তাদের ইমান আকিদা তাদের আমল সবগুলো পরিশুদ্ধ হয়েছিল দীর্ঘ সাধনার ফলে প্র্যাকটিসের ফলে কিন্তু মক্কা বিজয়ের পরে বিপুল সংখ্যক মানুষ মুসলমান হয় সংখ্যা অনেক বেশি একই সাথে হঠাৎ করে এত মানুষ মুসলমান হয়ে যায় এত সকল মানুষ তাদের ইমান আকিদা সকল দিক থেকে পূর্বের সেই সাহাবাদের মতো হয়নি দুর্বলতা ছিল সেই সকল লোকেরা তাদের মুশ্রিক পিতামাতার জন্য তারা ক্ষমা চাইতেন দোয়া করতেন এবং কেউ কেউ রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের কাছে গিয়েও তারা দোয়া প্রার্থনা করতেন যে আমার মা বাবা মুশ্রিক তাদের জন্য দোয়া করেন এইভাবে তারা গিয়ে দোয়া চাইতেন নিজেরাও দোয়া করতেন এই প্রেক্ষাপট হলো এখানে যে তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে যে তোমাদের পিতামাতা যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে মুশ্রিক অবস্থায় শির্ক অবস্থায় তাদের জন্য তোমরা দোয়া করবে না আরেকটা প্রেক্ষাপট হল রাসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম কোন একটা সফর থেকে ফেরার পথে কোন বর্ণনায় আছে হুনাইন থেকে ফেরার পর আবার কোন বর্ণনায় আছে এর পরেও রাসুল্লাহ সাল্লু আলি ওয়াসাল্লাম যখন মক্কা এসে পৌঁছলেন তখন সাহাবাদের কাছ থেকে তিনি একাধিক চিহ্ন হয়ে একটু দূরে চলে গেলেন গিয়ে একটি কবরের পাশে বসে পড়লেন এবং সেখানে কি জানি তিনি বলতে থাকলেন সাহাবারা দূর থেকে লক্ষ্য করলেন এরপর রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম কাঁপতে শুরু করলেন আর সেখান থেকে কাঁপতে কাঁদতেই উঠে আসলেন সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসুল আল্লাহ সাল্লু আলাইসাল্লাম আপনি সেখানে কি করেছেন আমরা দেখতে পেয়েছি এবং তারা বললেন যে এই দিন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম এত কেঁদেছেন জীবনে হয়তো কোনোদিন এত কান্নাকাটি করেননি তখন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাহ বললেন আমি আল্লাহর কাছে অনুমতি চেয়েছিলাম আমার মার কবর জিয়ারত করার জন্য আল্লাহ অনুমতি দিয়েছিলেন আমি কবর জিয়ারত করেছি আমি আল্লাহর কাছে অনুমতি চেয়েছিলাম আমার মার ক্ষমা করার জন্য আল্লাহ আমাকে সেই ক্ষমা প্রার্থনার অনুমতি দেন নাই এই জন্য রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম এত বেশি কেঁদেছিলেন এখানে আল্লাহ আল্লাহ সুবাহ এই আয়াতটিতে এই কথাগুলো স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ তার নবীকে তার নিজের মুশ্রিক মার জন্য দোয়া করতে ক্ষমা প্রার্থনা করতে নিষেধ করে দিলেন আল্লাহ বলে দিলেন যে নবী এবং নবীর সাথে যারা ইমান এনেছেন নবী এবং নবীর সাথে যারা ইমান এনেছেন তাদের জন্য এটা শোভা পায় না তাদের জন্য উচিত নয় তারা মুশ্রিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে যদিও এই মুশ্রিকগণ তাদের নিকটতম আত্মীয় হয় উলি কুরবা মিম্বাহিমা তাবাইয়ান আলহম জাহিম এই কথাটি স্পষ্ট হয়ে যাওয়ার পর যে এরা জাহান নামের অধিবাসী তারা জাহান নামের অধিবাসী এই কথাটি স্পষ্ট হয়ে যাওয়ার পর তাদের আর শুভা পায় না নিকটতম আত্মীয় হওয়া সত্ত্বেও তাদের জন্য ক্ষমা প্রার্থনা করার নিজের নিকটতম আত্মীয় যে নিশ্চিতভাবে শিল্পের উপর মৃত্যুবরণ করেছে তার জন্য দোয়া করা যাবে না আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন তার জন্য ক্ষমা চাওয়া যাবে না যার মৃত্যুটা শির্কের উপর হয়েছে তবে মুশ্রিক আত্মীয় পিতামাতা বাই বোন যদি জীবিত থাকে তাদের হেদায়াতের জন্য দোয়া করা যাবে জীবিত থাকলে তাদের হেদায়াতের জন্য দোয়া করা যাবে এবং এটা দোয়া করা উচিত আল্লাহ যেন তাদেরকে হেদায়তের প্রতি নিয়ে আসেন এই দোয়া করা উচিত এবং এটা যায় কিন্তু যদি শির্কের উপর তার মৃত্যু হয় নিশ্চিত জানা থাকে তাহলে তার জন্য আর ক্ষমা চাওয়া চাপ যাবে না আল্লাহ সুবাহ এই আয়াতে এটা স্পষ্ট করে দিলেন এবং এই আয়াতের মাধ্যমে এটা পরিষ্কার করে দিলেন দুনিয়ার মানুষের সম্পর্ক কিসের ভিত্তিতে গড়ে উঠবে সম্পর্কটা বন্ধুত্বটা কিসের ভিত্তিতে গড়ে উঠবে সেটা হলো ইমানের ভিত্তিতে গড়ে উঠবে মুশ্রিকের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই কাফের সাথে মুসলিমের কোন সম্পর্ক নাই মুসলিমের সম্পর্ক হল মুসলিমের সাথে ইমানদারের সম্পর্ক ইমানদারের সাথে এখানে সম্পর্কটা হবে ইমানের ভিত্তিতে সে দুনিয়ার যে প্রান্তেই থাকুক না কেন যদি ইমানদার হয় সে আমার দলের লোক আমার সাথী আমার ভাই আমার বোন যদি আমার পিঠামাতা ভাই বোন সন্তান আদি যদি ইমানের সঙ্গী না হয় সিরকে লিপ্ত হয় এরা আমার কেউ নয় তাদের সাথে কোনো ধরনের সম্পর্ক নাই মুসলমানদের সম্পর্কটা সম্পূর্ণভাবে প্রতিষ্ঠিত হবে ইমানের ভিত্তিতে অঞ্চলের ভিত্তিতে নয় রক্তের সম্পর্কের ভিত্তিতে নয় ভাষার ভিত্তিতে নয় বর্ণের ভিত্তিতে নয় সেই সম্পর্ক রচিত হবে আকিদার ভিত্তিতে আজকের দুনিয়ায় আমরা দেখি বিভিন্ন ধরনের জাতীয়তাবাদ ধর্মভিত্তিক জাতীয়তাবাদ ভাষাভিত্তিক জাতীয়তাবাদ অঞ্চল ভিত্তিক জাতীয়তাবাদ এই আকিদাগুলো সম্পূর্ণভাবে কুফরি আকিদা এই ধরনের জাতীয়তা ইসলাম সম্পূর্ণ অস্বীকার করে এটা কুফরি আমাদের দেশে আমরা দুই ধরনের জাতীয় বাতাস দেখি একদল ভাষাভিত্তিক জাতীয়তাবাদ এ বিশ্বাস করে একদল অঞ্চল ভিত্তিক জাতীয়তাবাদে বিশ্বাস করে প্রধান এদেশের দুইটা দল এই দিক থেকে দুইটাই জাতীয়তাবাদী একটা হলো বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করে আর একটা হলো বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করে দুই আঁকিদা এই কুফরি আকিদা একদল হল বাংলাদেশের ভৌগোলিক সীমানার ভিতরে যারা বাস করে সকলে নিয়ে এক জাতি আরেক দলের কথা হলো বাংলা ভাষায় যারা কথা বলে তারা হলো এক জাতি অবশ্য তাদের এই দাবিটার পিছনে বড় আরেকটা সূক্ষ্ম কারণ রয়েছে তারা বাংলাদেশের বাউন্ডারি স্বীকার করে না এরা তাদের মূল দেশ ভারতকে মনে করে যদিও এদেশে ক্ষমতা থাকার জন্য এদেশের মানুষের সেন্টিমেন্টের কাজে লাগানোর জন্য তারা এই সীমানাটা বাহ্যতা তারা মেনে চলে কিন্তু আসলে তারা যখন ক্ষমতায় থাকে এদের শাসন করে ভারত কারণ তারা বাঙালি জাতীয়তাবাদের দর্শনের বিশ্বাসী আর বাঙালির সংখ্যা বাংলাদেশের লোকদের চেয়ে ভারতে অনেক বেশি বাঙালির সংখ্যাটা ভারতে বেশি যেহেতু বাঙালি জাতীয়তাবাদ বলতে এটা বাংলাদেশের বাঙালি শুধু তা নয় বাংলা ভাষায় যারাই কথা বলে এটা পশ্চিমবঙ্গের যতগুলো জেলা আছে সবগুলো পূর্বাঞ্চলের এই ত্রিপুরা আসাম এ সকল অঞ্চল এ সবাই তো বাংলা ভাষায় কথা বলে বাঙালি যদি হয় তাহলে সবাইকে নিয়েই তো বাঙালি এই জন্য তারা সূক্ষ্মভাবে এটাই দাবি করে যে বাঙালি বলতে তারা এত সব অঞ্চল নিয়ে সবাইকে নিয়ে বাঙালি বুঝে বাংলাদেশের সীমানা তারা স্বীকার করে না বাংলাদেশকে তারা ভারতের একটা অঙ্গ রাজ্য মনে করে এই হিসেবে তাদের এই জাতীয়তাবাদের দর্শনটা তারা এইভাবে পেশ করে বাঙালি জাতীয়তাবাদ মূলত দুইটাই কুফরি আকিদা কোন মুসলমান যদি এই দর্শনে বিশ্বাস করে সে কাপের হয়ে যাবে কারণ সে তার ধারে কাছে বাস করে একটা হিন্দু বৌদ্ধ বা খ্রিস্টান তাকেও তার ধর্মের লোক মনে করে একই ধর্মের মনে করে একই জাতির অন্তর্ভুক্ত আর একই আকিদা পোষণ করে এই অঞ্চলে না অনেক দূরে তাকে সত্তাহ নিজের জাতির লোক মানে করে না বিচ্ছিন্ন করে দেয় মুসলমানকে সে পৃথক করে দেয় কাফেরকে তার কাছে টেনে নেয় এটা কুফি আকিদা দুর্ভাগ্যজনক হল এদেশে এক সময়ে খুব আলেমদের মধ্যে শীর্ষস্থানীয় এক আলেমও এই ধরনের কুফরি আকিদা পোষণ করতেন যেমন হুসাইন আহমদ মদনী হুসাইন আহমদ মদিন নাম অনেকেই শুনেছেন তিনি এই কুফরি আকিদায় বিশ্বাসী ছিলেন তিনি অঞ্চল ভিত্তিক জাতীয়তায় বিশ্বাস করতেন তিনি বলতেন যেই দেশের ভিত্তিতে জাতি গড়ে ওঠে দেশের বিভিন্ন ধর্মের লোক সকলে মিলে এক জাতি ওনার এই দর্শনের বিপক্ষে লিখেছিলেন আল্লামা ইকবাল এই জন্য তাকে কাফের ফতোয়া দেওয়া হয়েছিল শুধুমাত্র জাতীয়তাবাদ দর্শনের ভিত্তিতে এদের এই বিকৃত আকিদাগুলো সে ইসলাম সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকার কারণে ইসলামে যে কৌমত কৌমিয়তের যে সংজ্ঞা রয়েছে কৌমিয়ত জাতীয়তাবাদ সেই কৌমিয়তটা হল ইমান আকিদার ভিত্তিতে গড়ে উঠবে যে ইমান আনবে মমিন হবে সে দুনিয়ার যে কোনো প্রান্তেই থাকুক যে কোনো বাসায় কথা বলুক যে কোনো বর্ণের হোক সে আমার ভাই আমার ধর্মের লোক আমার জাতি জাতির অন্তর্গত সে মুসলমান ওই জাতীয়তাবাদ বিশ্বাস করে যেটা আকিদার ভিত্তিতে ইমানের ভিত্তিতে গড়ে উঠে আল্লাহ সুবাহ এই বিষয়টি কেন স্পষ্ট করে দিয়েছেন তোমার নিকটতম আত্মীয় যদি হয় আর সে যদি মুশ্রিক অবস্থায় মৃত্যুবরণ করে তার জন্য তুমি কখনো আর ক্ষমা প্রার্থনা করবে না এমনকি নবীকেও আল্লাহ বলে দিচ্ছেন এটা নবীর জন্য এটা শোভা পায় না নবীও মুশ্রিক আত্মীয়র জন্য এমনকি তার নিজের মায়ের জন্য দোয়া করতে আল্লাহ নিষেধ করে দিয়েছেন আমাদের দেশে কিন্তু এই ব্যাপারে কিন্তু ব্যাপক একটা বিভ্রান্তি আছে একদল মিথ্যা কাহিনীর বর্ণনা করে যে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের মাতা পিতা নাকি আল্লাহ পরবর্তী সময় তাদেরকে জীবিত করে দিয়েছিলেন রসুলের কাছে তারা ইমানে এনেছিলেন এরপর আবার মাটির নিচে চলে গেছেন এই ধরনের বিভিন্ন গল্প শোনা যায় কিন্তু এগুলো শুধুই মাত্র বানানো গল্প রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের কাছ থেকে যেটা প্রমাণিত বিষয় তিনি নিজের মার কবর জিয়ারত করার অনুমতি পেলেন আল্লাহর কাছ থেকে জিয়ারত করলেন নিজের মার কমার জন্য আল্লাহর কাছে অনুমতি চাইলেন যে আমি ক্ষমা প্রার্থনা করি আল্লাহ তাকে ক্ষমা প্রার্থনার অনুমতি দেন নাই যেই কারণে আল্লাহ নবী এত বেশি কেঁদেছিলেন মার প্রতি সন্তানের যে একটা সম্পর্ক সন্তান এবং মার সাথে যে সম্পর্ক এটা মানবিক এই সম্পর্কের কারণে মায়ের প্রতি এত আকর্ষণ মহাব্বত থাকার কারণে এটা কিন্তু অন্যায় নয় অবৈধ নয় মাতা পিতা যদি মুশ্রিক হয় কাফির হয় সেই মাতা পিতার প্রতি যে অন্তরের একটা যে টান সেই মাতা পিতা হিসাবে এটা নিষিদ্ধ নয় এই সম্পর্ক রাখা যাবে কিন্তু ইমানি সম্পর্ক রাখা যাবে না সেই মাতা পিতা যদি মুশ্রিক হয় কাফিরও হয় সন্তান হিসাবে সেই মাতা পিতার খেদমত করা তাদের ভরণ পোষণ করা বৈষয়িক জিন্দিগিতে তাদের সাথে উত্তম আচরণ করা এটা দায়িত্ব কর্তব্য এটা করতে হবে হজরতে আসমা রাজু আল্লাহ তালানহা ওনার মুশ্রিক মা ওনার কাছে এসেছিলেন তিনি রাসুল উল্লাহ সাল্লু আলাইসাল্লামের কাছে গিয়ে বললেন আমার মা মুশ্রিক তিনি এখন আমার কাছে এসেছেন আমি কি ওনার সাথে সাথে উনি মুশ্রিক হওয়ার কারণে ওনার সাথে সেই বাড়া করব সেই আচরণ করব একজন মুশ্রিকের সাথে যেই ধরনের আচরণ করা হয় না মা হিসাবে আমার সে আত্মীয়তার সম্পর্কের ভিত্তিতে আমি আচরণ করব তিনি বললেন তোমার মা সে মুশ্রিক হলেও সে তোমার মা তুমি তোমার মা হিসেবে তার সাথে আচরণ করো সে মুশ্রিক তাকে অনুসরণ করা যাবে না তার কথা মানা যাবে না কিন্তু মা হিসেবে তার সাথে সন্তানের যে দায়িত্ব কর্তব্য সেটা পালন করা যাবে কিন্তু মুশ্রিক মাতা পিতার সাথে কোনোভাবেই এই ধরনের ইমানের সম্পর্ক রাখা যাবে না যে ইমানের সম্পর্ক রাখলে যে সমস্যাটা হবে কখনো তাদের চিন্তাধারা দ্বারা প্রভাবিত হওয়ার আশঙ্কা থাকে আমরা দেখি ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধেও দেখি একদিকে আবু বকর রাজি আল্লাহ আনহু অপরদিকে উনার ছেলে পিতা পুত্র দুই দিকে যুদ্ধের ময়দানে উহুদের যুদ্ধে আমরা দেখি আবু আমের রাহেব একদিকে যেমন দুষ্ট অন্যদিকে তার সন্তান জীবন দিয়েছেন হজরতে হানজালা কাফেরদের হাতে সরাসরি এই দৃষ্টান্তগুলো সাহাবাদের জীবনে রয়ে গেছে সম্পর্কটা নিরূপিত হবে ইমানের ভিত্তিতে মুসিদদের সাথে দুনিয়ায় আদর্শিক ইমান আকিদা এবং আমলের কোন সম্পর্ক রাখা যাবে না জীবিত থাকলে পিতা মাতা নিকটতম আত্মীয় তাদের সাথে আত্মীয় সুলভ আচরণ করা যাবে আত্মীয় তার হক আদায় করা যাবে তাদের জন্য দোয়া করা যাবে হেদায়াতের কিন্তু তাদের সাথে এছাড়া আর কোন সম্পর্ক রাখা যাবে না যখন মুসলমানদের ফায়সালার সময় চলে আসে সেখানে যদি কাফের মুশ্রিকদের সাথে মুসলমানদের যুদ্ধ শুরু হয় সেই সময় কাফের মুশ্রিক সে আত্মীয়রা যদি সেই কুফফারদের পক্ষ অবলম্বন করে তাদেরকে হত্যা করতে হবে নিজের আত্মীয় হলেও তাদেরকে হত্যা করতে হবে কারণ তারা মুশ্রিক আর যদি তারা মৃত্যুবরণ করে এরপর তাদের জন্য আর কোনো কমা চাওয়া যাবে না মরার পর তাদের জন্য আল্লাহর কাছে আর কোনো কমা চাওয়া যাবে না কারণ এটা স্পষ্ট যে মুশ্রিক অবস্থায় যখন সে মারা গেল সে জাহান নামের অধিবাসী وما كان استغفار إبراهيم لأبيه إلا عن موعدة وعدها إياه فلما تبين له أنه عدو لله تبرأ منه إن إبراهيم لأواه حليم ইব্রাহিম আলাই সালাম তার পিতার জন্য যে ক্ষমা প্রার্থনা করেছিলেন এটা ছিল শুধুমাত্র তার একটা ওয়াদা যে ওয়াদাটা তিনি তার পিতার সাথে করেছিলেন এবং এটা শুধু তার জন্যই নির্দিষ্ট ছিল যখন তার কাছে এটা স্পষ্ট হয়ে গেল যে তার পিতা সে আল্লাহ দুশ্মন তখন তিনি তার থেকে সম্পর্ক ছিন্ন করলেন আর ক্ষমা প্রার্থনা করলেন না নিশ্চয়ই ইব্রাহিম হলেন একজন কুমল হৃদয়ের ধৈর্যশীল মানুষ রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম যখন তিনি মার জন্য ক্ষমা প্রার্থনার অনুমতি চেয়েছিলেন আল্লাহ যখন তাকে নিষেধ করে দিলেন তখন তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন ইব্রাহিম আলাই সালাম তো তার পিতার জন্য ক্ষমা প্রার্থনা করেছিলেন তখন আল্লাহ পাক সুবাহ এই আয়াত নাজিল করেন যে ইব্রাহিম তার পিতার জন্য যে দোয়া করেছিলেন ইস্তেকবার করেছিলেন ক্ষমা প্রার্থনা করেছিলেন এটা কারণ ছিল একটা সেটা হলো ইব্রাহিম আলাহ ইসলাম তার পিতার সাথে ওয়াদা করেছিলেন কখন যখন ইব্রাহিম আলাহ ইসলাম নমরুদের দেশ ইরাক ছেড়ে চলে যান তিনি তখন তার পিতাকে দাওয়াত দিয়েছিলেন সেই দাওয়াত পিতা প্রত্যাখ্যান করেছিল এরপর নিরাশ হয়ে তিনি যখন ফিরে যান সেই সময় বলেছিলেন তুমি এখন আমার সাথে দুর্ব্যবহার করেছ আমাকে কষ্ট দিচ্ছ দাওয়াত গ্রহণ করনি এরপরও আমি তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব ইব্রাহিম আলাহ ইসলাম তার পিতার কাছে তিনি ওয়াদা করেছিলেন তিনি তার সেই ওয়াদা পূরণের জন্যই তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন পিতার ক্ষমার জন্য আর ইয়া ইয়া আর এই ইব্রাহিমের ওয়াদাটা ছিল এককভাবে তার নিজের জন্য এটা আম নয় সকলের জন্য নয় তিনি শুধুমাত্র তার পিতার জন্য এই ওয়াদা করেছিলেন এই জন্য তিনি পিতার পক্ষ থেকে করেছিলেন কিন্তু যখন ইব্রাহিমের কাছে এটা পরিষ্কার হয়ে গেল তার পিতা আল্লাহ দুশ্মন আর তিনি ক্ষমা প্রার্থনা করেননি তাবার র আমিন হু তিনি তার ইস্তেকফার থেকে বিরত হয়ে গেলেন এবং পিতার সাথে সম্পর্ক ছিন্ন করলেন যখন তার কাছে এটা পরিষ্কার হয়ে গেল তার পিতা আল্লাহর দুশ্মন তখন তিনি তাকে নিজের দুশ্মন হিসেবে গণ্য করলেন ইব্রাহিম আলাই ইসলামের পিতার সাথে যে এই ব্যবহারটা ছিল এই স্টেট ফলটা ছিল এটা শুধুমাত্র তার ওয়াদা পালনের জন্যেই আর কিছুর জন্য নয় আর জীবিত থাকা অবস্থায় তো দোয়া করা বৈধ কিন্তু মৃত্যুর পরে আর দোয়া করা বৈধ নয় মুশ্রিকদের জন্য ইব্রাহিম আলাইসালাম এটা আবদুল্লাহ আব্বাস রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত একটি হাদিস হাসরের ময়দানে ইব্রাহিম আলাহ ইসলাম তার পিতার সাথে যখন দেখা হবে তখন তিনি দেখবেন তার পিতা খুবই বিপর্যস্ত অবস্থায় আছেন তখন ইব্রাহিম আলাহ ইসলামের পিতা তাকে বলবেন দুনিয়ায় আমি তোমার কথা শুনি নাই মানি নাই আজকে তুমি যা বলবে তাই আমি মানব ইব্রাহিম আলহামের পিতা ইব্রাহিমের কাছে এসে বলবেন আজকে তুমি যা বলবে তাই আমি মানব তখন ইব্রাহিম আলাহ ইসলাম আল্লাহর কাছে সেই সময়ে দোয়া করবেন জি হে আল্লাহ তুমি তো আমার সাথে ওয়াদা করেছো যে হাসরের ময়দানে তুমি আমাকে লাঞ্ছিত করবে না কিন্তু এর চেয়ে বড় লাঞ্ছনা আর কি হতে পারে যে আমার সামনে হাসরের ময়দানে আমার পিতাকে জাহান নামে নিক্ষেপ করা হবে তখন আল্লাহ সুবাহান ইব্রাহিমকে বলবেন পিছন ফিরে তুমি তাকাও তখন তিনি দেখবেন একটা আহত রক্তাক্ত একটা হায়না পড়ে আছে আর তার পা ধরে টেনে টেনে জাহান নামে নিক্ষেপ করা হচ্ছে ইব্রাহিম আলাহ ইসলামের পিতা তখন আর মানব আকৃতির থাকবেন না যে যদি মানুষের আকৃতি ইব্রাহিমের পিতার আকৃতিতে থাকেন তাহলে ইব্রাহিম আলাহ ইসলাম এখানে লাঞ্ছিত হন কিন্তু ইব্রাহিম আল ইসলামকে আল্লাহ লাঞ্ছনা আসনের ময়দানে লাঞ্ছিত করবেন না ওয়াদা করেছিলেন এই ওয়াদা আল্লাহ রক্ষা করছেন ইব্রাহিমের পিতাকে একটা হায়নার আকারে রক্তাক্ত আহত অবস্থায় নিহত অবস্থায় পড়ে থাকবে আর তার পায়ে ধরে টেনে টেনে জাহান নামে নিক্ষেপ করা হবে ইব্রাহিম আলাই সালাম এর দোয়াটা ছিল শুধুমাত্র সে ওয়াদা পালনের জন্য এই দলিল দিয়ে কেউ তার পিতা মাতার জন্য মুশিক পিতা মাতার জন্য আবার দোয়া করবে এটা দিতে পারবে না রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে আল্লাহ এ আয়াতটির মাধ্যমে এটা স্পষ্ট করে দিলেন এখন আর কারোই অধিকার নাই যে ইব্রাহিম আলাইসাল্লাম তো তার মুশিক পিতার জন্য দোয়া করেছিলেন এই কথাটা কেউ বলতে পারবে না কারণ ইব্রাহিম আলাইসাল্লাম দোয়া করেছিলেন একটা সময় পর্যন্ত যখন তার কাছে এটা অস্পষ্ট ছিল আল্লাহ তাকে নিষেধ করেননি সেই পর্যন্ত কিন্তু যখন আল্লাহ তার কাছে এটা পরিষ্কার করে দিলেন যে তোমার পিতা যার জন্য তুমি দোয়া করছো সে তো আল্লাহর দুশ্মন সে মুর্শিদ ছিল তিনি সাথে সাথে আর দেরি করেননি বাবার র আমিন তিনি বিরত হয়ে গেলেন এর থেকে সম্পর্ক ছিন্ন করলেন কোথা থেকে তার পিতা থেকে তার পিতার ক্ষমা প্রার্থনা থেকে তিনি বিরত হয়ে গেলেন এবং পিতার সাথে সম্পর্ক ছিন্ন করে দিলেন আর পিতা হিসাবে তাকে আর স্বীকৃতি দিলেন না আর দোয়াও করলেন না তার জন্য ইন্না ইব্রাহিম আলাহুন হালিম ইব্রাহিম আলাই সালাম হলেন অত্যধিক কুমল হৃদয়ের মানুষ এবং খুবই ধৈর্যশীল এটা ইব্রাহিম আলাই সালামের এই গুণ আল্লাহ এখানে বর্ণনা করেছেন তিনি কেমন ছিলেন তার সাথে চরম দুর্ব্যবহার করা হয়েছে কিন্তু তিনি সেই কঠিন অবস্থায় ধৈর্য ধারণ করেছেন তার পিতা তার সাথে দুর্ব্যবহার করেছেন কষ্ট দিয়েছেন তথাপিও সেই সময় পিতার প্রতি তিনি কঠোরতা আরোপ করেননি বরং সেই সময়ে ওয়াদা করেছেন যে আমি তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব তিনি কত কোমল হৃদয়ের পিতা তার দাওয়াত গ্রহণ করে না তার তাকে কষ্ট দেয় বাড়ি থেকে বের করে দিচ্ছে এই সময় তিনি বলেন যে আমি তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব কত কোমল হৃদয়ের ছিলেন وما كان الله ليضل قوما بعد إذ هداهم حتى يبين لهم ما يتقون إن الله بكل شيء عليم আল্লাহ কোন জাতিকে হেদায়াত করার পর তিনি পদগ্রস্তকারী নন যে পর্যন্ত না তাদের কাছে এটা পরিষ্কার করে দেন কিভাবে তারা ফাকুয়া অবলম্বন করবে নিশ্চয়ই আল্লাহ সব কিছু জানেন এখানে আল্লাহ বলছেন এই আয়াত নাজিলের আগে যে সকল ইমানদার তাদের মুশ্রিক মাতা পিতার জন্য তারা ক্ষমা প্রার্থনা করেছিলেন তারা বিচলিত হয়ে গেলেন যে আমরা তো নিষিদ্ধ কাজ করে ফেলেছি যে মুশ্রিক পিতামাতার জন্য মুশ্রিক আত্মীয়দের জন্য আমরা দোয়া করেছি এটা তো আমরা অন্যায় করে ফেলেছি তাহলে আমাদের আমলগুলোর অবস্থা কি হবে আমাদের পরিণতি কি হবে তারা খুব পেরেশানির মধ্যে পড়ে গিয়েছিলেন আল্লাহ তাদেরকে সান্ত্বনা দেন যে আল্লাহ কোন জাতিকে যখন হেদায়াত করেন সেই জাতিকে তিনি ততক্ষণ পর্যন্ত পদভ্রষ্ট করেন না যতক্ষণ না তাদের কাছে আল্লাহ এই বিষয়টা পরিষ্কার করে দেন তারা কোন জিনিসটা মেনে চলবে কোন বিষয় থেকে তারা বেঁচে থাকবে কিভাবে তারা জীবন যাপন করবে আল্লাহ তাদের এই সকল পদ্ধতি বর্ণনা করার আগে আল্লাহ নিজের এলিমের ভিত্তিতেই তিনি তাদেরকে শাস্তি দেন না এর অর্থটা কি আল্লাহ যুগে যুগে নবী পাঠিয়েছেন রাসুল পাঠিয়েছেন এমনও হতে পারে দুনিয়ার এমন কোন অঞ্চলের এমন কোন মানুষ হতে পারে যে কোনদিন তাদের কাছে কোন দিনের দাওয়াত পৌঁছে নাই কোন নবী আসেন যাননি নবীর পক্ষ থেকে সেই কোন দাওয়াত পৌঁছেনি এমন হতে পারে এমন কোন লোক হাসরের ময়দানে তারা আল্লাহর কাছে বলবে হে আল্লাহ আপনি আমাদেরকে শাস্তি দেবেন কোন অপরাধে আমরা তো এই অপরাধটা জানি না কেউ তো এসে আমাদেরকে এই বিষয়ে এটা যে অপরাধ এটা বলেনি এইভাবে জীবন যাপন করতে হবে এই আঁকিটা পোষণ করতে হবে এটা তো কেউ আমাদের কাছে শোনায়নি আমরা জানার সুযোগ পাইনি আল্লাহ সুবাহ তখন তাদেরকে হুকুম দিবেন ঠিক আছে দুনিয়ায় কেউ তোমাদেরকে কোনো আদেশ করেনি কোনো নিষেধ করেনি পথ পথ দেখায়নি এখন আমি নির্দেশ দিচ্ছি তোমাদেরকে এই সামনে আগুন জ্বলতেছে সে আগুনে ডাব দাও যেই লোকেরা আল্লাহর আদেশ পালন করে ওই আগুনে জাপ দিবে তারা জান্নাতি কারণ তারা আল্লাহর হুকুম পালন করেছে আসলে এটা আগুন নয় আল্লাহ তাদের পরীক্ষা করছেন আর যারা আগুন দেখে ভয় পেয়ে বিরত থাকবে এরা জাহান নামে কারণ তার আল্লাহ হুকুম অমান্য করেছে আল্লাহ সুবাহ কোন জাতির কাছে তার দিন না পৌঁছিয়ে তিনি তাদেরকে শাস্তি দেন না এজন্য যুগে যুগে আল্লাহ নবী পাঠিয়েছেন রাসুল পাঠিয়েছেন নবী রাসুল আলাইমুসালামগণ তাদের সে দাওয়াত পৌঁছে দিয়েছেন মানুষের কাছে এখানে যেই কথাটি বলা হচ্ছে যে যেই সাহাবাগন তাদের মুশ্রিক পিতা মাতার জন্য দোয়া করেছিলেন মারা যাওয়ার পরেও তারা তো এই দুয়ার আগে জানতেন না আল্লাহ যেটা নিষিদ্ধ করে দিয়েছেন কি আয়াত এই যে একটু আগে পড়লাম এই তেরো চোদ্দ নম্বর আয়াত এই দুটি আয়াত এর আগে নাজির হয়নি সেহেতু তাদের প্রতি নিষেধাজ্ঞা ছিল না এই জন্য তারা দোয়া করেছেন এই জন্য আল্লাহ তাদেরকে সান্ত্বনা দেন এই জন্য তোমাদের দুশ্চিন্তার কারণ নেই তোমরা যে এর আগে দোয়া করেছ এই জন্য আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন না কারণ আল্লাহর এটা নীতি নয় যে কোন জাতির কাছে আল্লাহ ওই বিষয়টা স্পষ্ট করার আগে যেই বিষয়টি থেকে তারা নিজেরা বেঁচে থাকবে নিজেদেরকে রক্ষা করবে সেই নিষিদ্ধ বিষয়টা তাদের কাছে স্পষ্ট করার আগে তিনি তাদেরকে পদভ্রষ্ট করেন না হেদায়ত করার পর আল্লাহ সুবাহ ওই সাহাবাদেরকে সান্ত্বনা দিয়ে দিলেন যে তোমাদের আমল বরবাদ হবে না এটা তোমাদের অন্যায় হয়নি এই জন্য তোমাদের বিচলিত হওয়ার দুশ্চিন্তা করার কোনো কারণ নেই কারণ ইতিপূর্বে আল্লাহ তোমাদেরকে তো এই বিষয় সম্পর্কে কোনো নিষেধাজ্ঞা জারি করেন নাই এই জন্য তোমরা করেছিলে কিন্তু এখন আল্লাহ যখন নিষেধাজ্ঞা আরো পরে দিয়েছেন এখন যদি তোমরা জেনে বুঝে মুশ্রিকদের সাথে সম্পর্ক রাখো তাদের জন্য দোয়া করো ক্ষমা প্রার্থনা করো তাহলে তোমরা পদভ্রষ্ট হয়ে যাবে আল্লাহকে এটা এখন পরিষ্কার করে দিলেন এখন যদি তোমরা তোমাদের নিকটতম আত্মীয় হওয়ার কারণে এরা মুশ্রিক হওয়া সত্ত্বেও তাদের সাথে তোমরা সম্পর্ক রাখো বন্ধুত্ব রাখো তাহলে তোমরা পদ ভ্রষ্ট হয়ে যাবে তাদের সাথে আমি আগে বলেছি এটা যে আত্মীয়তা সুলভ যে সম্পর্কটা সেটা রাখা যাবে কিন্তু ইমানি সম্পর্ক আকিদার সম্পর্ক আমলের সম্পর্ক রাখা যাবে না নিজের আত্মীয় পীরের কাছে যায় কোনো ব্যক্তির ইমানদারের জন্য এটা কখনো বৈধ নয় তার আত্মীয় পীরের কাছে যায় মাজারে যায় তারও এটাতে যেহেতু আত্মীয় যাচ্ছে সেহেতু আমিও যাই তাহলে সে পদগ্রস্ত হয়ে যাবে এই সম্পর্ক রাখা যাবে না বরং তাকে এ থেকে ফেরানোর জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে এবং এই কর্মটা যে শীত এই কাজের মাধ্যমে সে যে মুশ্রিক হচ্ছে এটা পরিষ্কার ঘোষণা দিতে হবে তাকে যে তুমি মুশ্রিক এই জন্য তোমার সাথে আমার ইমান আকিদার কোন সম্পর্ক নাই দিনের কোন সম্পর্ক নাই আমি মুমিন তুমি মুশ্রিক আমি মুসলিম তুমি বেদিন আমি ইসলাম মেনে চলি তুমি দিন হারা এটা পরিষ্কার করতে হবে এবং তার জন্য দোয়াও করা যাবে তবে মারা যাওয়ার পূর্ব পর্যন্ত পরে নয় মুর্শিদদের সাথে যে ব্যক্তি তার সে ইমানের সম্পর্ক গড়ে তুলতে চায় আদর্শিক সম্পর্ক গড়ে তুলে তার সাথে বন্ধুত্ব করে সে পদভ্রষ্ট তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা যাবে না সেই সম্পর্কটা হলো একান্ত নিরুপায় হয়ে আত্মীয়তা সুলভ যে সম্পর্কটা বিপদে পড়েছে তোমার কাছে সাহায্যের জন্য এসেছে তা একটু পারলে সাহায্য করে দাও কিন্তু তার সাথে মিলেমিশে চলা একই সাথে বসবাস করা একই সাথে খাওয়া দাওয়া করা একই সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এটা বৈধ নয় এটা করা যাবে না তার সাথে নতুন করে কোনো আবার সম্পর্ক গড়া আত্মীয়তা করা তার সাথে একই সাথে থাকা খাওয়া চলাফেরা এটা বৈধ নয় এটা সম্পূর্ণ না যায় করা যাবে না কিন্তু আত্মীয়তার সম্পর্ক কোনটা অসুস্থ হয়েছে তার একটু সেবা করা দরকার করতে পারেন সে মারা গিয়েছে তাকে দাফন করার মতো যদি আর কোনো মুশ্রিক না থাকে তাহলে সেই সময় ইসলামী শরিয়া অনুযায়ী করা যাবে না সে মুশ্রিক এই জন্য শুধুমাত্র তাকে মাটির নিচে ফুটে রাখতে রাখা যাবে তাকে দাফন করার মতো কেউ নাই অথচ নিজের আত্মীয় সেই ব্যক্তিটাকে মাটির নিচে ফুটে রাখা যাবে তার জন্য ইসলামী শরিয়া অনুযায়ী তাকে গুসল দেওয়া কাপন পরানো এবং তার জানাজা পড়া এগুলো করা যাবে না মুশ্রিকের জন্য এগুলো নাই এবং কোন মুশ্রিক আত্মীয় মারা গেলেও তার জানাজায় যদি এদেশের প্রচলিত পন্থায় মুশ্রিকদের জানাজা মুশ্রিকরা পড়ে সেখানে শরিক হওয়া যাবে না কিন্তু যেই জিনিসটা করা যাবে সেটা হলো সে অসুস্থ হয়েছে তার সেবা করা দরিদ্র অসহায় কুদাত অবস্থায় আছে তাকে খাবার দেওয়া বিপদে পড়েছে তাকে একটু সহযোগিতা করা আশ্রয় দেওয়া এই ধরনের যে আত্মীয়রাজ্যের যে হক সেগুলো করা যাবে কিন্তু এছাড়া আর কোনো দায়িত্ব পালন করা যাবে না যে সম্পর্কের মাধ্যমে তার সাথে ঘনিষ্ঠতা বুঝায় সেই ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা যাবে না যদি কেউ করে তাহলে সে নিজের পদভস্ত হয়ে যাবে এই কথাতে আল্লাহ এখানে বলছেন যে আল্লাহ ওই বিষয়টি পরিষ্কার করার আগে তোমরা কোন জিনিস থেকে নিজেদেরকে হেফাজত করবে মুক্ত রাখবে বেঁচে থাকবে ওই বিষয়টি পরিষ্কার করার আগে তোমাদেরকে হেদায়াত করার পর নিজের পক্ষ থেকে তিনি পদভ্রষ্ট করেন না যে তোমাদেরকে আল্লাহ নিষেধ আগে করেন নাই বলে তোমরা তোমাদের মুর্শিক আত্মীয়র জন্য দোয়া করেছ এই জন্য আল্লাহ তোমাদেরকে পাকড়াও করবেন না কারণ আগে তোমাদেরকে এ ব্যাপারে আল্লাহ নিষেধাজ্ঞা আরোপ করেননি এখন নিষেধাজ্ঞা আরোপ করেছেন যদি এখন তোমরা করো তাহলে পদভ্রষ্ট হবে পূর্বেরটার জন্য তোমাদেরকে পাকড়াও করবা করবেন না আলিম নিশ্চয়ই আল্লাহ সব কিছু জানেন এর দ্বারা আল্লাহ একটা সতর্ক করে দিলেন কে গোপনে গোপনে আত্মীয়দের সাথে বিশেষ সম্পর্ক রাখে আর কে প্রকাশ্যভাবে বাড়া করে মুসলমানদেরকে বুঝিয়ে দিল আমার আত্মীয় জন্য আমার সম্পর্ক নাই কিন্তু গোপনে গোপনে ঠিকই তার আত্মীয়তার ঘনিষ্ঠ সম্পর্ক রাখে মনে করে যেটা তো কেউ বুঝে না কেউ জানে না কিন্তু আল্লাহ জেনে বলে দিচ্ছেন আল্লাহ সব কিছু জানেন আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না আল্লাহর সাথে কেউ প্রতারণা করতে পারবে না দুকা দিতে পারবে না এই জন্য যারা যা করে তা যেন বুঝে শুনে করে যে আল্লাহ তাকে সব সময় পর্যবেক্ষণ করছেন তার সকল কর্মকাণ্ড আল্লাহ জানেন আর অন্তরের অবস্থাটাও তিনি জানেন ইন্নাল্লাহু লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইউহয়ী ওয়া ইউমীত وما لكم من دون الله من ولي ولا نصير নিশ্চয়ই আসমান এবং জমিনের রাজত্ব একমাত্র আল্লাহ তিনি জীবন এবং মৃত্যু দেন আল্লাহর পরিবর্তে তোমাদের আর কোনো অভিভাবক সাহায্যকারী নাই এখানে আল্লাহ সুবাহ কোন দিকে ইঙ্গিত করেছেন যে যে ইমানদারগণ তাদের জান মাল আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে জান্নাতের বিনিময়ে তারা আল্লাহর পথে যুদ্ধ করে মারে এবং মরে ওই মুমিনদেরকে আল্লাহ এখানে সাহস হিম্মত যুগাচ্ছেন তাদেরকে বলছেন তোমাদের শত্রু যত প্রবলই হোক না কেন যত শক্তির অধিকারী হোক না কেন তোমরা ভীত হবে না সন্ত্রস্ত হবে না তোমরা ঘাবড়াবে না কারণ আসমান এবং জমিনের রাজত্ব নিরঙ্কুশ ভাবে আল্লাহ সেই বাদশাহী ক্ষমতা সবকিছু আল্লাহ তোমরা আল্লাহর কাছে তোমাদের জানমাল বিক্রি করেছ আর আল্লাহর দিনের বিজয়ের জন্য তোমরা যুদ্ধ করছো তোমাদের শক্তির উৎস হলেন আল্লাহ তোমাদের আশ্রয় স্থল ভরসা স্থল হচ্ছেন আল্লাহ যেই আল্লাহ হচ্ছেন আসমান জমিনের মালিক বাদশাহ সকল রাজত্ব কর্তৃত্ব আধিপত্য একমাত্র তারই আল্লাহ নিজের ব্যাপারে এখানে আল্লাহর বান্দাকে নিশ্চয়তা দিচ্ছেন বলছেন ইউমির তিনি জীবন দেন মৃত্যু দেন তিনি জীবন দেন তিনি মৃত্যু দেন অর্থাৎ তোমাদেরকে যেইভাবে তিনি দুনিয়ায় জীবন দিয়েছেন তোমাদেরকে সক্ষম করেছেন তোমরা তোমাদেরকে শক্তি দিয়েছেন দুনিয়ায় চলছ এটা আল্লাহ দিয়েছেন আর কেউ দেয়নি সেই মৃত্যুটা তার পক্ষ থেকে আসবে তোমরা ভয় পাবে কিসের সেই মৃত্যু তিনি দেন আর কেউ দিতে পারে না তোমরা কাকে ভয় করবে কেউ মারতে পারে না তোমাদেরকে তোমরা ভয় করবে কেন তোমাদের মারার কোন ক্ষমতা যে কারণে আল্লাহ ছাড়া সেই মৃত্যুর দেওয়ার মালিক একমাত্র আল্লাহ আর কারো নয় কেউ যেমন জীবনও দিতে পারে না কেউ মৃত্যু দিতে পারে না সেই জীবন মৃত্যুর মালিক আল্লাহ তিনি জীবনদাতা মৃত্যুদাতা তোমরা ভয় পাবে কি জন্য তোমরা যে তোমাদের যান মাল আল্লাহর কাছে বিক্রি করে দিয়ে আল্লাহর দিনের বিজয়ের জন্য তোমরা আল্লাহর দুশ্মনদের সাথে যুদ্ধে লিপ্ত হলে এই যুদ্ধের ময়দান থেকে তোমরা পালাবে কেন কেন তোমরা পিছনে সরে যাবে কেন ভয় পাবে কেন ঘাবড়াবে বিচলিত হবে কেন কেন হতাশ হবে নিরাশ হবে তোমরা তো সেই আল্লাহর কাছেই তোমাদের যান মাল বিক্রি করেছ যে আল্লাহ আসমান এবং জমিনের মালিক আসমান এবং জমিনের সর্বত্র তারই রাজত্ব চলে তারই বাদশাহী চলে তারই হুকুমত চলে সমগ্র সৃষ্টি জগৎ তার নির্দেশ অনুযায়ী পরিচালিত হচ্ছে এমন এক অসীম শক্তির অধিকারী নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী সেই বাদশার কাছে তোমরা তোমাদের জানমাল বিক্রি করে দিয়ে তার পথেই তোমরা যুদ্ধ করছো এরপর তো তোমাদের ভয়ের আর কোনো কারণ থাকতেই পারে না ময়দান ছেড়ে তোমরা আর পালাতেই পারো না আল্লাহ এই নিশ্চয়তা এখানে প্রদান করছেন তোমাদেরকে মৃত্যু তো আর কেউই দিতে পারে না সে আল্লাহ তোমাদের মৃত্যু দেবেন আর মৃত্যুর জন্য তিনি যে সময়টা নির্ধারণ করে রেখেছেন যেই জায়গাটা নির্ধারণ করে রেখেছেন ওই জায়গা ছাড়া ওই সময় ছাড়া তোমাদের মৃত্যু হবে না কেমন নিশ্চয়তা আল্লাহ প্রদান করছেন শত্রুর সামনে ভাবে গুলি করছে যদি একটা গুলিও আমার জন্য স্যাংশন করা যদি না থাকে ওই গুলি আমার কিছুই করতে পারবে না আল্লাহর পক্ষ থেকে যদি এটা নির্ধারিত না হয় যদি কোনো গুলির দ্বারাই আমার জীবন শেষ হবে এটা নির্ধারিত থাকে ওই গুলি থেকে আমাকে কেউ রক্ষাও করতে পারবে না আর যদি ওই গুলি কোনোটাই যদি আমার জন্য নির্ধারিত আল্লাহ না করে থাকেন হাজার হাজার লক্ষ কোটি গুলিও যদি আমার প্রতি নিক্ষেপ করে একটাও আমার কোনো ক্ষতি করতে পারবে না এই আকৃদা বিশ্বাস যদি থাকে কোন মুমিন কোনদিন ময়দান থেকে পালাতে পারে না কোন মুমিন কোনদিন শত্রুর ভয়ে আত্মগোপন করতে পারে না মুমিন যুদ্ধ কৌশল হিসেবে সে আত্মগোপন করবে যেটা পূর্বে আমি আলোচনা করেছি যুদ্ধে কৌশল পিছনে যাওয়ার সরার কোন ঘাটিতে অত পেতে থাকার যে কৌশলগুলো আছে যুদ্ধের ময়দানে সেই কৌশলের জন্য শুধুমাত্র অত পেতে থাকার জন্য গোপন হওয়া ঘাটিতে অবস্থান নেওয়া আত্মগোপন করা সেটা বৈধ কিন্তু শুধুমাত্রই যান বাঁচানোর জন্য শুধুমাত্রই পালানোর জন্য এটা বৈধ নয় যারা শুধুই মাত্র পালানোর জন্যই শুধুমাত্র পালায় এটা বৈধ নয় যদি প্রতি আক্রমণের কৌশল থেকে সে পালাচ্ছে কি জন্য পাল্টা আক্রমণ করবে সুবিধা মতো জায়গায় নিয়ে এই কৌশলে যদি পালায় সেটা বৈধ যুদ্ধের ক্ষেত্রে এটা বৈধ কিন্তু এছাড়া পালানোর আর কোনো সুযোগ নেই যুদ্ধের ময়দানে ময়দান থেকে পালানো তা কবিরা গুণা কৌশলের জন্য শুধুমাত্র পালানো যাবে আল্লাহ সুবাহ এখানে যে বিষয়গুলো পরিষ্কার করেছেন ইমানদারগণ যদি এই আয়াতগুলো হৃদয় দিয়ে অনুভব করে তাদের মতো এত নির্ভুক নির্বিক দুঃসাহসী আর কেউ হতে পারে না দুনিয়ার কুফফারদের সকল শক্তির সামনে তারা বীরের সাথে বীরত্বের সাথে তারা বাহাদুরির সাথে ময়দানে তারা এগিয়ে যাবে তাদের সাথে মোকাবেলা করার জন্য আল্লাহ দুশ্মনদেরকে দুনিয়া থেকে নির্মূল করার জন্য আল্লাহ দুশ্মনদের শক্তির উৎসকে ধ্বংস করার জন্য তাদের মসনদ গুলোকে চুরমার করার জন্য সে বীর দর পেয়ে গিয়ে যাবে এখান থেকে কখনো পিছপা হবে না কখনো পিছন পিড়ে থাকাবে না যদি তা আল্লাহর প্রতি তার এই একদিন বিশ্বাস থাকে যে আসমান এবং জমিনের মালিক বাদশাহ রাজা একমাত্র আল্লাহ সুবাহ সৃষ্টি জগতের উপর একমাত্র ক্ষমতা নিরঙ্কুশ ভাবে প্রতিষ্ঠিত আল্লাহ আর সমগ্র সৃষ্টিকুল মানুষ এবং জিন ছাড়া সকলেই আল্লাহর গুলামি করে চলছে হুকুম মেনে চলছে আল্লাহর অনুগত বান্দার সমগ্র সৃষ্টিকুল কেউ আল্লাহর অবাধ্য নয় যে ব্যক্তি আল্লাহকেই মেনে চলবে আল্লাহকেই তার রাজা বাদশাহ মালিক হিসাবে মেনে চলবে সে সমগ্র সৃষ্টিকুলের সাথে তার হল বন্ধুত্ব কারণ সমগ্র সৃষ্টিকুল হল মুসলিম তারা আল্লাহকে মেনে চলে আর যে আল্লাহর হুকুমের অবাধ্য সে সমগ্র সৃষ্টি জগতের সাথে তার শত্রুতা সে আল্লাহর দুশ্মন সমগ্র সৃষ্টি জগতের দুশ্মন আল্লাহ ইমানদারদেরকে এই সান্ত্বনা দিচ্ছেন যে তোমরা তোমাদের জান মাল আল্লাহর কাছে বিক্রি করেছ আর আল্লাহর নির্দেশেই তোমরা আল্লাহর দুশ্মনদের বিরুদ্ধে তোমরা যুদ্ধে লিপ্ত হয়েছ জীবন মন জীবন মরণ লড়াই সেই যুদ্ধে বাঁচার জন্য নয় সেখানে জীবন থাকতে পারে মৃত্যু হতে পারে তুলুন অবয়ুক তলুন তার মারে এবং মরে যুদ্ধের ময়দানে কেউ শুধু বাঁচার জন্য যায় না যুদ্ধের ময়দানে মৃত্যু হবে এই ধারণা নিয়ে যুদ্ধের ময়দানে যায় ইমান বারগন যুদ্ধের ময়দানে তারা যায় এই বিশ্বাস করেই যে আল্লাহ সুবহান তিনি হচ্ছেন একমাত্র ইলা মাহবুদ একমাত্র মালিক একমাত্র বাদশাহ সমস্ত সৃষ্টি জগতের তিনি হচ্ছেন স্রষ্টা নিয়ন্ত্রক পরিচালক সে আল্লাহ সুবাহ বান্দা আমরা তার কাছে করেছি চুক্তি তার নির্দেশে আমরা যুদ্ধের ময়দানে তিনি আমাদের একমাত্র আশ্রয় তিনি আমাদের বড় শাস্তন তিনি আমাদের সাহায্যকারী উপায় উপকরণ কোনো কিছুই আমাদেরকে রক্ষা করতে পারে না এটা শুধুই মাত্র একটা অবলম্বন উপায় উপকরণ এটা আল্লাহ দিয়েছেন সেটা একটা অবলম্বন কিন্তু এটার উপর ভরসা করা যাবে না ভরসা করতে হবে আল্লাহর উপর এই জন্য আল্লাহ নিশ্চয়তা প্রদান করছেন নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন আসমান এবং জমিনের মালিক বাদশাহী রাজত্ব একমাত্র তারই সমগ্র সৃষ্টি জগতের উপর প্রতিষ্ঠিত আর তিনি জীবনদাতা মৃত্যুদাতা তিনি যেমন তোমাদেরকে এখন জীবন্ত রেখেছেন তেমনি তোমাদেরকে তিনি মৃত্যু দিতে পারেন যদি তোমরা যুদ্ধের ময়দানে না যাও নিরাপদে ঘরে থাকার চিন্তা করো আল্লাহ ঘরের ভিতরে তোমাদেরকে মৃত্যু দিয়ে দিতে পারেন তোমরা যে মরণকে ভয় করে নিরাপদে থাকার জন্য ঘরের মধ্যে বসে থাকলে আল্লাহ তোমাদেরকে সেই মৃত্যুর পায়তলা যদি করে থাকেন ওই গোরের আরামের বিছানায় দিয়ে দিতে পারেন এখানে তোমাদের মরণ হয়ে যাবে কিন্তু এই মরণ আর আল্লাহর হুকুম পালন করতে গিয়ে যুদ্ধের ময়দানের মরণ দুইটাতে রাত দিনের তফাত এই মরণের মাধ্যমে জাহান নাম হতে পারে আর ওই মরণের যুদ্ধের ময়দানের মরণের মাধ্যমে নিশ্চিত জান্নাত লাভ করা যেতে পারে আল্লাহ সুবাহ ইমানদারদেরকে ভাবে তাদের আকিদা গুলোকে গড়ে তুলছেন এই আয়াতের মাধ্যমে وما لكم من دون الله من ولي ولا نصير আর আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো অভিভাবক সাহায্যকারী নাই কোন ধরনের তোমাদের অভিভাবক নাই বন্ধু নাই পৃষ্ঠপোষক নাই তোমাদের সাহায্যকারীও নাই ওমালাকুম মিন্দুনিল্লাহ আল্লাহ ছাড়া তোমাদের জন্য আর কোন উপায় অবলম্বন নাই কাদের জন্য ইমানদারের জন্য বহুদের যুদ্ধের পরে আমি আরেকদিন বলেছিলাম যে এই পাহাড়ে যখন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম সাহাবেদেরকে নিয়ে উঠে গিয়েছিলেন আবু সুফিয়ান ডাক দিয়ে দিয়ে যা বলছিল এর মধ্যে একটা কথা এটা ছিল যে আমাদের উজ্জা আছে তোমাদের উজ্জা নাই আমাদের হুবল আছে তোমাদের হুবল নাই রাসুল্লাহ সাল্লু উমরকে বললেন জবাব দাও উমর বললেন কি জবাব দেব তিনি বললেন তুমি বলে দাও আমাদের মৌলা আছেন তোমাদের মৌলা নাই আমাদের মৌলা কে আল্লাহ মৌলা অর্থ কি তিনি অবিভাবক যিনি পৃষ্ঠপোষক যিনি আশ্রয়দাতা যিনি সাহায্যকারী এখানে আল্লাহ এই কথাটাই বলছেন আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো অলি নাই কোনো সাহায্যকারী নাই যদিও আমাদের দেশে এই অলি সম্পর্কে স্পষ্ট বিভ্রান্তি রয়েছে ইমানদারদের অলি হচ্ছেন একমাত্র আল্লাহ অলি কি অলি হচ্ছেন অভিভাবক খ্রিস্টপোষক অলি অর্থ বন্ধু আল্লাহ ইমানদারদের অভিভাবক খ্রিস্টপোষক বন্ধু আল্লাহু আলিউল্লাদিনা আমানু ইমানদারদের অলি হলেন আল্লাহ তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন অর্থাৎ তিনি কুফরির সিরকি এবং জাহিলিয়াতের অন্ধকার থেকে ইসলামের আলোক উজ্জ্বল রাজপথে তাদেরকে নিয়ে আসেন তাদেরকে ইমানদারদেরকে কারণ ইমানদারদের অলি হচ্ছেন আল্লাহ আর যারা কাফের তাদের আউলিয়া হল তাগুত সেই তাগুত কাফেরদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায় অর্থাৎ তাদেরকে ইসলাম থেকে কুফরির পথে শির্কের পথে জাহিলিয়াত এবং বর্বরতার পথে নিয়ে যায় আল্লাহ সুবাহ ইমানদারদের অলি আমাদের দেশে কোনো মানুষকে অলি বলা হয় আউলিয়া বলা হয় এটা বলার অধিকার কারণেই কারণ অলি যেমন নিজে কেউ দাবি করতে পারে না আর অলি বুট দিয়েও নির্বাচন করা যায় না আল্লাহর নবীগণ রাসুলগণ তারা দুনিয়ায় এসে আল্লাহর পক্ষ থেকে নবুয়তি লাভ করার পর তারা নবী হিসাবে দাবি করেছেন আল্লাহ তাদেরকে নবী হিসেবে পাঠিয়েছেন বলেই তাদের কাছে ওহি পাঠিয়েছেন দিয়ে তাদেরকে দায়িত্ব দিয়েছেন এই জন্য তারা দাবি করেছেন এবং নবীদের জন্য এটা অপরিহার্য ছিল নবী হিসাবে দাবি করা কারণ নবী হিসাবে দাবি করাটা ছিল তাদের দায়িত্ব আল্লাহ তাদেরকে এই দায়িত্ব দিয়েছেন কিন্তু কোন মানুষ এরপরে আর নিজেকে ওলি হিসেবে দাবি করবে এই অধিকার তার নাই কারণ সে কিসের ভিত্তিতে দাবি করবে সে তো জানে না সে কি আল্লাহ তাকে অলি হিসেবে গ্রহণ করেছেন কিনা এটা তো সে জানে না প্রকৃতপক্ষে সকল মুমিনগণ হচ্ছেন আল্লাহর অলি কারণ এই দলিলটা আছে সকল মুমিনদেরকে আল্লাহ তার বন্ধু হিসেবে গ্রহণ করেন আর আল্লাহ হচ্ছেন সকল মুমিনের অলি সকল ইমামদারের অলি হলেন আল্লাহ আল্লাহ তিনি তার মুমিনদেরকে তার বন্ধু হিসেবে গ্রহণ করতে পারেন কিন্তু কোন ব্যক্তি নিজে এটা দাবি করতে পারে না আল্লাহ নিষেধ করে দিয়েছেন ওয়ালা তুজাক্কু আংফুসাহুম ওয়ালা তুজাক্কু আংফুসাকুম ওয়াল্লাহু ইউজাক্কি মাইয়াশা তোমরা নিজেরা নিজেদেরকে খুবই পরিশুদ্ধের হয়েছ এটা দাবি করো না আল্লাহ যাকে চান তাকে পরিশুদ্ধ করেন আত্মার পরিশুদ্ধি দান করেন আল্লাহ যাকে চান তাকে তোমরা নিজেরা নিজেরা নিজেরা খুব পরিশুদ্ধ হয়ে গেছো তোমাদের আত্মা পবিত্র হয়ে গেছে এমন দাবি করো না আল্লাহ নিষেধ করে দিয়েছেন যদি কেউ করে সে নিঃসন্দেহে শয়তানের অনুসারী শয়তান তাকে ঢুকা দিয়েছে কেউ যদি নিজেকে অলি বলে মনে করে দাবি করে সে শয়তান কারণ আল্লাহ নিষেধ করে দিয়েছেন কেউ যেন এমনটি না করে মনে না করে কারণ আল্লাহ জানেন কে আত্মার পরিশুদ্ধি লাভ করেছে এটা আল্লাহ জানেন আর কেউ জানে না আবার এটা এমন নয় যে অনেক রূপ মিলে কাউকে এটা বানিয়ে ফেলবে উনি বড় বুজুর্গ পরহেজগার মুক্তাকি উনি অলি কেউ ভোট দিয়ে বানিয়ে নেবে এই অধিকারও নাই সেহেতু কোনো মানুষের সাথে সেই অলির সংযোগ গঠানো এটা সম্পূর্ণ নিষিদ্ধ এটার মাধ্যমে কিছু দেবতার কিছু মূর্তির উৎপত্তি ঘটে এই শব্দগুলোর মাধ্যমে কিছু মূর্তির উৎপত্তি ঘটে যেই মূর্তিগুলো এক সময় মানুষের এবাদতি লাভ করে যেগুলো আজকে আমরা এদেশের মধ্যে দেখতে পাচ্ছি বিভিন্ন ব্যক্তির নামে অনেক তরিকা বানানো হয়েছে সেই ব্যক্তিগুলোকে মূর্তি হিসাবে ওই তরিকার শীর্ষ পদে ওই মূর্তিটা স্থাপন করে রেখে দেওয়া হয়েছে হয়তো তাদের আকৃতিতে পাথরের মাটির মূর্তি তারা বানায় নাই কিন্তু তাদের সকল মুরিদগণ তাদের মনের মন্দিরে ওই মূর্তিটা স্থাপন করে নিয়েছে এই পীরেরা মুরিদ বানানোর সময় তাদেরকে তলকিন দেয় তাওয়াজু দেয় আর তাদেরকে বলে চুপ বন্ধ করো করে কলবের দিকে দৃষ্টি দাও এখানে সয় লতিফা নামে আরেক শয়তানি আবিষ্কার করেছে সয় লতিফা নামে আরো শয়তানি আবিষ্কার করেছে জানাই পুরানে জানাই হাদিসে শয়তান বানানোর জন্য কাফের মুশ্রিক বানানোর জন্য লতিফা আবিষ্কার করেছে চোখ বন্ধ করে তার কলবের দিকে দৃষ্টি দিবে দিয়ে কি ধ্যান করবে বলে ধ্যান করো তোমার পীরের দিকে পীরের মাধ্যমে বাবা পীরের দিকে বাবা পীরের মাধ্যমে দাদা পীরের মাধ্যমে নাউজুবিল্লা জালিক এই যে সম্পূর্ণ শীত এই কাফের মুর্শিকেরা এই ধরনের তাদেরকে অভিভাবে তাদের মুরাকাবায় বসায় বসাইয়া তার ওই পীরের দিকে জ্ঞান করায় পীরের মাধ্যমে বাবা পীর দাদা পীর কয়েকটা মূর্তি বানায় এগুলাকে অলি নাম দিয়েছে এগুলো হলো সম্পূর্ণভাবে নিষিদ্ধ ইসলামে সব নেই এগুলা মুশ্রিকদের আবিষ্কার বিশেষ করে ভারত উপমহাদেশে এগুলোর প্রভাব সবচেয়ে বেশি এর কারণ হল তেত্রিশ কোটি দেবতার প্রভাবিত অঞ্চল হওয়ার কারণে এখানে সকলেই মূর্তি ছাড়া কিছু বুঝে না এই জন্যই এখানে সেই পীরিজমের জন্ম হয়েছে ঠাকুরিজম থেকে হিন্দুদের ঠাকুরিজমের অনুসরণের ভিত্তিতে পীরিজমের জন্ম হয়েছে সকল পীর কেউ বলে কিছু ভালো পীর আছে কিছু বন্ড পীরও আছে কিছু ভালো পীরও আছে কোনো ভালো পীর বলতে কিছু নেই সকল পীর হল বন্ড পীর পদ্ধতিটাই হল সম্পূর্ণ কুফরি পদ্ধতি মুশ্রিক বানানোর পদ্ধতি আর এর পিছনে বড় একটা শব্দ ব্যবহার করে তারা অলি উনি আল্লাহর বড় অলি এ ধরনের সার্টিফিকেট দেয় তার কাছে কে জানালো তাকে এই লোকটা যে অলি তার কাছে ওহি এসেছে না এলহাম হয়েছে এই সকল আকিদাগুলো হলো সম্পূর্ণ ভ্রান্ত এই সকল আকিদার মাধ্যমে মানুষকে মুশ্রিক বানানো হয় আল্লাহ সুবাহ এখানে যে কথাটি বলেছেন তোমরা যে তোমাদের জান এবং মাল আল্লাহর কাছে বিক্রি করে দিয়ে আল্লাহর দুশ্মনদের বিরুদ্ধে তোমরা ঝাঁপিয়ে পড়েছ তোমরা এই আঁকিদা পোষণ করো যে আত্মান এবং জমিনের মালিকানা রাজত্ব বাদশাহী একমাত্র আল্লাহ তিনি জীবনদাতা তিনি মৃত্যুদাতা আর সে আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো অলি নাই সাহায্যকারী নাই বন্ধু নাই অভিভাবক নাই তাহলে তোমরা একমাত্র আল্লাহকেই তোমাদের অভিভাবক পৃষ্ঠপোষক আশ্রয় স্থল হিসাবে গ্রহণ করো আল্লাহর উপর ভরসা করো আল্লাহর কাছে সাহায্য চাও আল্লাহর ফয়সালা যা তাই বাস্তবায়িত হবে আল্লাহর কাছে উত্তম ফয়সালা তোমরা কামনা করো কঠিন মুহূর্তে সাহায্য তিনি করেন যুদ্ধের ময়দানে যদি তোমাদের কোনো ধরনের উপায় না থাকে আশ্রয় না থাকে অবলম্বন না থাকে যুদ্ধের ময়দানও তিনি তার পক্ষ থেকে সাহায্য করতে পারেন তার পক্ষ থেকে ফেরেস্তা পাঠিয়ে তোমাদেরকে সাহায্য করতে পারেন সেই আল্লাহর বাহিনী তোমরা আল্লাহ এখানে এই নিশ্চয়তা প্রদান করছেন ওই আল্লাহর বাহিনী তোমরা তোমরা ভয় পাবে কি জন্য তোমরা কোনো সময় ভয় পাবে না দুশ্চিন্তা করবে না ঘাবড়াবে না সর্বাবস্থায় তোমরাই হলে দুনিয়ার মধ্যে সবচেয়ে উঁচু মাথা করে রাখার মতো জাতি দুনিয়ার মধ্যে সম্মান ইজ্জত মর্যাদা উঁচু মাথা তোমাদের থাকবে মাথা নিচু হয়ে যাবে কুফফারের লাঞ্ছিত অপমানিত হবে কুফফারগণ আল্লাহ দুশ্মনগণ তোমরা কেন লাঞ্ছিত হবে অপমানিত হবে তোমরা তখনই লাঞ্ছিত অপমানিত হবে যখন আল্লাহকে একমাত্র তোমাদের বাচ্চা মালিক মুনিব আশ্রয়দাতা সাহায্যকারী হিসেবে গ্রহণ করবে না এবং আল্লাহর পথে তোমাদের মাল এবং জান দিয়ে যুদ্ধ করবে না তখনই তোমরা লাঞ্ছিত হবে অপমানিত হবে লাঞ্ছনা অপমান থেকে বাঁচার জন্য ইজ্জত সম্মানের জীবন যাপনের জন্য তোমাদের একমাত্র উপায় হল আল্লাহর কাছে তোমরা যেইভাবে জান এবং মালকে বিক্রি করে দিয়েছ এই চুক্তির উপর অটল থাকো এবং অটল থেকে তোমাদের দান এবং মাল দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য আল্লাহ সাহায্যের উপর ভরসা করে তোমরা যুদ্ধ ছাড়িয়ে দাও নিশ্চয়ই তোমরা সব সময় আল্লাহকে তোমরা ময়দানে সাহায্যকারী হিসাবে পাবে অভিভাবক হিসাবে পাবে আল্লাহ যদি কোনো বাহিনীর অভিভাবক হয়ে যান সাহায্যকারী হয়ে যান আশ্রয়দাতা হয়ে যান সেই বাহিনী কোনো দিন পরাভূত পরাজিত হতে পারে না পর্যদস্ত হতে পারে না সেই বাহিনী চিরদিন মাথা উঁচু করে থাকবে সেই বাহিনী সবসময় সফল কাম হবে আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমরা যেন ওই বাহিনী মুক্ত হতে পারি আমিন কোন প্রশ্ন আমাদের পিতা মাতা যারা মারা গেছে আমরা তো জানতাম তারা পাঁচ নামাজ পড়ে কারণ আমার পিতা মা আমার তো এরা জানতাম যে ভোট দিতে হবে মানে যে গণতন্ত্র মানে তারা যেহেতু ইসলামের বাহ্যিক এবাদত গুলো পালন করেছে সেই বাহ্যিক এবাদতের ভিত্তিতে তো তারা মুসলিম আর অজ্ঞতার কারণে তারা যে ভুল করে গেছে হয়তো আল্লাহ সেই অজ্ঞতার কারণে তাদেরকে পাকড়াও নাও করতে পারেন আল্লাহর বিষয় যেহেতু আমরা প্রকাশ্যভাবে তাদেরকে বাহ্যিক আমলের মাধ্যমে তাদেরকে মুসলিম দেখতে পাচ্ছি এই জন্য তাদের জন্য দোয়া করতে পারি আব্দুর রহমান আপনি অনেকে বলে আর কি আমি যদি জিহাদ না করি এখন জিহাদ না করি আমি কাপড় হয়ে যাবো যদি কেউ জিহাদ না করে জিহাদের ইচ্ছা অন্তরে পোষণ না করে জিহাদের পক্ষে কোন ধরনেরই সহযোগিতা না করে তাহলে সে মুসলিম নয় রাসুল্লাহ সাল্লু আলহাম বলেছেন যে ব্যক্তি কোনদিন যুদ্ধ করেনি যুদ্ধের ইচ্ছার অন্তরে পোষণ করেনি এই অবস্থায় যখন সে মারা গেল সে জাহিলিয়াতের উপর মৃত্যুবরণ করল এটা বুখারিতে আছে বুখারির মুসলিমের হাদিস সহি হাদিস আর কোন প্রশ্ন তাহলে শেষ সুবাহ আল্লাহ ইলাহা ইল্লা আনতা